হয়ে গেল কেন শুধু মনে পড়ে বারবার হারানো স্মৃতির দিন শুধু মনে পড়ে বারবার হারানো স্মৃতির দিন সোনালি সেই দিন হয়ে গেল কেন শুধু মনে পড়ে বারবার হারানো স্মৃতির দিন শুধু মনে পড়ে বারবার হারানো স্মৃতির দিন সোনালি সেই দিন তিনশো তেরো জনের খুদে কাফেলা এক হাজারের সাথে করেছে মোকাবেলা তিনশো তেরো জনের খুদে কাফেলা এক হাজারের সাথে করেছে মোকাবেলা তবুও দিনের বিজয় বদরের প্রান্তরে হারিয়ে যায়নি কর ফের পদতলে সেই সব মানুষেরা ফিরে গিয়া আসিবে না শুধু মনে পড়ে বারবার হারানো স্মৃতির দিন শুধু মনে পড়ে বারবার হারানো স্মৃতির দিন সোনালি সেই দিন অনুপমাখলাকের সেই সব মানুষেরা নির্ভয়ে ছুটে যেতে জিহাদে পাগল পারা অনুপমাখলাকের সেই সব মানুষেরা নির্ভয়ে ছুটে যেতে জিহাদে পাগল পারা বিজয়ের বার তাই এসেছিল একে একে আবু বকরুর মরার উসমান যুগে সেদিনের সে কথা ভেবে হৃদয়ের দোনা জাগে শুধু মনে পড়ে বারবার হারানো স্মৃতির দিন শুধু মনে পড়ে বারবার হারানো স্মৃতির দিন সোনালি সেই দিন হয়ে গেল কেন শুধু মনে পড়ে বারবার হারানো স্মৃতির দিন শুধু মনে পড়ে বারবার হারানো স্মৃতির দিন যতদিনে দেহে প্রাণটা রবে যতদিনে চোখে আলো ছড়াবে ততদিন লড়ে যাব সাথে তত ততদিন গেয়ে যাব জিহাদের বাণী আমরা মুজাহিদ বীর সেনানি আমরা মুজাহিদ বীর সেনানি যতদিনে দেহে প্রাণটা রবে যতদিনে চোখে আলো ছড়াবে ততদিন লড়ে যাব সাথে জালিমে ততদিন গেয়ে যাব জিহাদের বাণী আমরা মুজাহিদ বীর সেনানি আমরা মুজাহিদ বীর সেনানি আল্লাহর পথে চলি মানি না কো বাধা ওমরের হুঙ্কারি আমাদের ভাষা আল্লাহর পথে চলি মানি না কো বাধা ওমরের হুঙ্কারি আমাদের ভাষা কোরআনের বাণী আছে বুকে আমাদের রাশেদার দিনগুলো এনে দেব ফে আল্লাহর পথে চলি মানি না কো বাধা ওমরের হুঙ্কারি আমাদের ভাষা কোরআনের বাণী আছে বুকে আমাদের রাশেদার দিনগুলো এনে দেব ফের শত্রুর মাথা কেটে দূর করি গ্লানি শত্রুর মাথা কেটে দূর করি গ্লানি আমরা মুজাহিদ বীর সেনানি আমরা মুজাহিদ বীর সেনানি যতদিনে দেহে প্রাণটা রবে যতদিনে চোখে আলো ছড়াবে ততদিন লড়ে যাব সাথে জালিমে ততদিন গে যাব জিহাদের বাণী আমরা মুজাহিদ বীর সেনানি আমরা মুজাহিদ বীর সেনানি আল্লাহর পৃথিবীতে জেনে রেখো ভাই পাবে না তো শান্তিতে জালিমেরা ঠাই আল্লাহর পৃথিবীতে জেনে রেখো ভাই পাবে না তো শান্তিতে জালিমেরা ঠাই মারে কিনি অহমিকা ভেঙে একদিন শেরনের দম্ভকে করব আল্লাহর পৃথিবীতে জেনে রেখো ভাই পাবে না তো শান্তিতে জালিমেরা ঠাই কিনি অহমিকা ভেঙে একদিন শেরনের দম্ভকে করব বিলিন বিজয়ের শেষ কথা মুমিনের জানি বিজয়ের শেষ কথা মুমিনের জানি আমরা মুজাহিদ বীর সেনানি আমরা মুজাহিদ বীর সেনানি যতদিনে দেহে প্রাণটা রবে যতদিনে চোখে আলো ছড়াবে ততদিন লড়ে যাব সাথে জালিমে ততদিন গেয়ে যাব জিহাদের বাণী আমরা মুজাহিদ বীর সেনানি আমরা মুজাহিদ বীর সেনানি আমরা মুজাহিদ বীর সেনানি আমরা মুজাহিদ বীর সেনানি আমরা মুজাহিদ বীর অসীম সাহসার দীপ্ত মনে এবার যাব আমি রণাঙ্গনে অসীম সাহসার দীপ্ত মনে এবার যাব আমি রণাঙ্গনে আমার মা মুছে যাবে ক্ষত দেহের এই তপ্ত খুনে অসীম সাহসার দীপ্ত মনে এবার যাব আমি রণাঙ্গনে অসীম সাহসার দীপ্ত মনে এবার যাব আমি রণাঙ্গনে আমার জীবন আমি খোদার রাহে বিলাতে চাই শুধু সবার আগে আশুক না ঝড় বাধা পাহাড় সামা পারবে কি রুখতে আমায় কেহ আমার জীবন আমি খোদার রাহে বিলাতে চাই শুধু সবার আগে আশুক না ঝড় বাধা পাহাড় সামা পারবে কি রুখতে আমায় কেহ শহীদের ঈদগাহে সবার সাথে মিশে আছি আমি অনুপ্রাণী অসীম সাহসার দীপ্ত মনে এবার যাব আমি রণাঙ্গনে অসীম সাহসার দীপ্ত মনে এবার যাব আমি রণাঙ্গনে আমায় শুধু পাবে জিহাদ মাঠে বীরের দেশে আমি লড়ছি হেসে